ঐতিহাসিক রসুলপুরের মাহফিলের প্রথম দিনের আখেরি মোনাজাত প্রথম দিন রোজ বৃহস্পতিবার আখেরি মোনাজাত পরিচালনা করছেন আমাদের মুর্শিদ কেবলা হজরত আল্লামা রসুলপুরি দামাত বারকাত হুম السلام عليكم বসেন সবাই বসেন এই তরিকার বায়াত হইয়া আগে টুপি ছিল না এখন টুপি মাথায় দিচ্ছেন কারা কারা হাত উড়ান দেখি হাত তামান দস্তরখানা লইয়া যারা হাত জাগাবে তারা ফার্স্ট আর খালি হাতে জাগাইলে সেকেন্ড লাল দস্তরখানা দস্তরখানা কই হাত তামান মেসওয়াক মেসওয়াক লইয়া হাত জাগান মেসওয়াক হাতে লইয়া হাত পাগড়ি আছে কার কার পাগড়ি লই আর দেখান পাগড়ি এই তো কথা এই যে আমার পীর ভাই শাহতলির পীর সাপ উনি বলতেছেন যে আপনাদের এখানে পাগড়ির প্রচলন কম তো এ কথাটা যাতে আমি আর না শুনি পাগড়ি বান্ধা সুন্নাথ পাগড়ি বাংলা সুন্নত এই জন্য আপনারা এখন থেকে পাগড়ি বাঁধবেন নিয়ত করিয়ে নেন হাত হাত্তামান সুদ সুদের সাথে জড়িত ছিল এখন সুদ সারিয়া দিয়েছেন কারা কারা আছেন হাতুরা দেখি মাশাল হাত্তামান নেশার মধ্যে জড়িত ছিলেন মদ গাজা ভাং তাড়ি আপিং এখন নিশা ছেড়ে দিয়েছেন এরকম কতজন আছেন হাতু টানতে কি মাশাল্লাহ হাতামান দাড়ি মুখে ছিল না এই তরিকায় বায়াত হইয়া দাড়ি রাখছেন হাতু ডান দেখি হাত আমার বিড়ি সিগারেট খাইতেন এখন বিড়ি সিগারেট সারান দেশেন কারা কারা আছেন হাতু ডান দেখি আল্লাহ ফজলে বাবা গাছ ফলের নাম হিসাবে গাছের নাম নারিকেল ধরে তাই সবাই বলে নারিকেল গাছ আম ধরে তার সব বলে আম গাছ আগে ফলের নাম পরে গাছের নাম হাকিমুল উম্মাদ হাতদামান হাতদামান হাকিমুল উম্মাদ মুজাদ্দিদি মিল্লাত মৌলানা আশা আলী থানবীর আহমেদুল্লাহ আলাই উনি বলেন যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে তিনজন ভালো সেই পীর হকানি পীর দানের মধ্যেও তো কিছু সিটা দান থাকে মুড়িদের মধ্যেও কিছু সিটা মার্কা মুড়ি থাকতে পারে আম গাছে যত বৌল হয় ফুল হয় সব তো আর আম হয় না অনেক জরিয়াও যায় আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে কেউ জরিয়া না যায় আল্লাহ পাক প্রত্যেকের জান্নাতি মানুষ বানায় নামাজের কায়দায় বসেন অতীত জীবনের পাপের কথা স্মরণ করিয়া চোখের পানি ছাড়িয়ে দেন বালে খাওয়ার পর হচ্ছে আজ পর্যন্ত জিন্দিগিতে কত গুণা করছেন আমিও করেছি আপনিও করেছেন আমার খবর আমি জানি আপনার খবর আপনি জানেন যার যার খবর সে ভালো জানি মনে করবেন না যে আমার পীরে বুঝি আমারে পার করিয়ে নেবে না আসরের দিন পীরেরও খবর থাকবে না فسوف ترى إذا انكشف الغبار أفرس تحت رجلك أم حمار পীরেরও খবর থাকবে না পীরও আসামি মুরিদ আসামি দাড়ি পাকা মানুষের চোখের বাড়ি দেখলে আল্লাহ পাক বড় লজ্জা পান বড় সরম পান তাই দুই চোখের পানি ছেড়ে দিন পিতা হারা পুত্র যেমন কাঁদে মা হারা সন্তান যেমন কাঁদে স্বামী হারা বিধবা স্ত্রী লোক যেমন কাঁদে ওই রকম যদি কানতে পারেন যায় শাদী নেস্তে দুনিয়া ঘুষে দাস যায় গারিয়া হাসতে আয় গাফলাত সে বাবা এমন এমন গোপন গোপন গুণা আছে গোপন পাপ যা দুনিয়ার কেউ জানে না অথচ আল্লাহ তালার কাছে গোপন নাই আমার গুনার অডিও গুনার ভিডিও কেয়ামতুদ্দিন মাওলার দরবারে প্রকাশ হয়ে যাবে সেদিন আপনার বা উপায় কি আমার বা উপায় কি ওই যে আমার আগে ভাই সাহেব বলে গেলেন মামলা এক নম্বরে মৌয়তের মামলা দুই নম্বরে কবরের মামলা তিন নম্বরে আসরের মামলা চার নম্বরে মিজানের মামলা পাঁচ নম্বরে পলসিরাতের মামলা দুই চোখের পানি ছাড়িয়ে দাও বাবা নামাজের কায়দায় বসো পাগড়ি দাও گائے گائے ہاتھ لگاؤ تو بار نیت کر لے تو مرید ہو ربی مینکلی دامب و آبو لا ہے کور إلا بالله العلي العظيم أي الله দিলে জবানে ওয়াদা করছি আর নাফরমানি করব না আজ হতে ভালো কাজ করব মন্দ কাজ ছেড়ে দিব পিছের গুণা মাপ চাই সামনে গুণা করব না এই মর্মে বায়াত হইতেছি আয়াল্লাহ কেয়ামতের দিন দোস্ত বলে ডাক দিও দুশ্মন বলে ডেকো না রহমাতের কোলে তুলে নিও শয়তানের কোলে ঠেলে দিও না ইমানের টিকিট দিয়া কবরে নিও বিনা টিকিটে নিও না ডান হাতে আমল আমা দিও বাম হাতে দিও না আমরা বায়াত হইতেছি চার তরিকায় চিস্তিয়া কাদরিয়া মুজাদ্দিয়া নকশাবন্দিয়া তরিকায় খাদেম ফকির আব্দুল মতিন নেসারির হাতে মুরিদ হচ্ছি পীর ধরছি খলিফা আলহাজ মৌলানা মুহাদ্দিস মুফাসির মরহুম মুফতি পীর মোকাম্মেল আব্দুল খালেক বর্ধমানী নিসবত মাদানী নিসবাত গুঙ্গুহি সাহেব আয়াল্লাহ চার তরিকার ফয়েজ বরকত নিয়ামত ইমানি নূর আমলি নূর বাতিনি নূর নসিব করো তোমার হাবিবের জমাতে তোমার আউলিয়াগুনের জমাতে আমায় সামিল করো দাখিল করো আমিন সুম্মা আমিন ছেড়ে দিন ছেড়ে দিন নূতন যারা মুরিদ হয়েছ বাবা তারা একটু দাঁড়াও কারা কারা এখন মুরিদ হওয়ার নিয়ত করেছ দাঁড়িয়ে যাও সবক বলে দিচ্ছি অজিবা বলে দিচ্ছি এখন যারা মুড়ি হওয়ার নিয়ত করেছ দাঁড়িয়ে যান গোনা সম্ভব না আপনারা আজ থেকে আমার রুহানি সন্তান ডান হাত উঁচু করুন হে আল্লাহ মুর্শিদের হাতে সম্মিলিতভাবে অঙ্গীকার করছি শরিয়াতের আদেশ নিষেধ মেনে চলার জন্য যথাসাধ্য চেষ্টা করব আমাকে তৌফিক দাও তোমার ভালোবাসা তোমার রসুলের ভালোবাসা দিন শরিয়তের ভালোবাসা আপন মুর্শিদের ভালোবাসা আমায় দান করো আমিন সুম্মা আমিন হাত নামান দাঁড়িয়ে থাকুন সবক বলছি সবকের বইতে সবক আছে তরিকত পরিচিতি এর মধ্যে তারপরও আমি বলে দিচ্ছি সংক্ষেপে মাগরিবাদ আর ফজরবাদ সবক আদায় করবেন কেবলামুখী হয়ে চারজানু হয়ে বসবেন আলহামদুসুর একবার কুলহাল্লা তিনবার দরুদ শরীফ এগারো বার আস্তাকুল্লা এগারো বার পড়িয়া আল্লাহ তালাকে হাজির নাজির জানিয়া কলবের দিকে ধ্যান করিয়া একশোবার সোহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ আকবর পাঁচশো বার কমপক্ষে দুইশো বার ইহ এই সবক আদায় করবেন মেয়ে লোকরা চুপে চুপে পুরুষরা মধ্যম আওয়াজে পর্দা পীরের জন্য ফরজ মুড়িদের জন্য ফরজ ঔষধের অনুপানী হিসাবে একটা মেয়ে লোক দেখতেছেন আপনারা অনেক পীরের বাড়ি আসে না গাড়ি ভরিয়ে ভরিয়ে মেয়ে লোক যায় এখানে যায় আসে না আসবেও না ইনশাআল্লাহ হ্যাঁ বসেন বই নিয়ে যাবেন অজিফার বই নিয়ে যাবেন আলহামদুলসুর একবার কুলু আল্লাহ তিনবার দরুদ শরীফ বার পড়ুন কবরবাসীদের জন্য বাবা ইমানের হেফাজত করবেন সামানের হেফাজত করবেন এই এত বড় মজলিশ এর মধ্যে চোর গুন্ডা আসা মোটেও অসম্ভব না স্বাভাবিক এর জন্য প্রত্যেকের সামানাপত্র সাবধানে রাখবেন ছদ্মবেশে পুলিশ আছে প্রকাশ্যেও পুলিশ আছে ইনশাআল্লাহ ধরতে পারলে তার রক্ষা নাই স্বেচ্ছাসেবকরা ঠিকমতো পাহারা দেবেন হঠাৎ বিদ্যুৎ চলিয়া গেলে জেনারেটর যার দায়িত্ব যারা আছেন ঠিকমতো জেনারেটর দেবেন জায়গা কেউ বেশি নেবেন না জায়গার খুব অসংকুলন আজ তো প্রথম দিন কাল পরশু তো আরো আছে কি যে হবে আমি সেই চিন্তাই করতেছি অবশ্য চিন্তা আল্লাহ করিয়ে রাখছে বলো আল্লাহ হুম্মা সল্লি আলা সৈয়দিনা মুহাম্মদিন সাইফিল্লাহ আলিহী وسلم اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وعاله وسلم اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وسلم ওয়াসাল্লিম এক্ষুনি আমি মোনাজাত করছি আজকের জন্য এইটাই শেষ মোনাজাত মোনাজাতের পর আজান হবে এসার নামাজ হবে নামাজের পরে শুয়ে পড়বেন ঘুমাবেন ঘুম না আসলেও চুপ করিয়া থাকবেন কথা বলিয়া অপরের ঘুমের ক্ষতি করবেন না ফজরের আজানের আগে কেহ চলি জিকির করিতে পারিবেন না কথা কি বুঝে আসছে ফজরের আজানের আগে কেউ জোরে জিকির করতে পারবেন না যদি করেন তাহলে শাস্তিযোগ্য অপরাধ এ যায় মুসলিম হারাম আল্লাহ আমিন আল্লাহ আইজিল ইসলাম আবাল মুসলিমিন اللهم أعز الإسلام والمسلمين اللهم أهلك الكفرة والملاحدة والهنود واليهود والنصارى والمشركين اللهم شتت شملهم وفرق جماعهم اللهم خالف بين كلماتهم وزلزل أقدامهم اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة মাওলা গো এই দীর্ঘ রাত্রে এই প্যান্ডেলের মধ্যে থাকিয়া তোমার পাগল বান্দারা চোখের পানি ছেড়ে দিয়েছে অনেকে মুখ বেজার করে বসে আছে চোখে পানি নাই ভালো ধান আর সিটা ধান যেমন একসঙ্গে বিক্রি হইয়া যায় কান্দুনিয়া মানুষ আর না কান্দুনিয়া মানুষগুলোকে একসঙ্গে তোমার প্রেমের বাজারে খরিদ করিয়া নাও ইতিহাস পরে দেখি কত চোর কত গুন্ডা কত লুচ্চা কত ডাকাত কত মদখোর কত গাঁজাখোর তবা করিয়া তোমার অলি হইয়া কবর হয়ে গেছে আমাদেরকে কবুল করিয়া নাও আমাদের তবাকে কবুল করো ওসল্লাহ আলা খৈরি গলকি মোহাম্মদ আলিয়া সাবি আজমাইন মিরাহমদিকা ইয়া আরহামার রাহিমিন